the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق আন ওসমান রাজিয়াল্লাহ তালা আনহ কাল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মা মিন ইমরি ইন তাহাজরহু সলাতুন মাকতুবা ফাহিসেন অজুয়া হন্না অ খসুয়া হন্না অফিরয়াতিন ফাহিসেন অজু আহা অ খসু আহা অ রকু আহা ইল্লা কানাত কাফারাতাল্লেমা কাবলাহা রাহ মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাইহ সাল্লাম আমরা আমলের ফজিলতের বিবরণ পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অজুর ফজিলত অজু করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় অজুর বিনিময়ে মানুষের পাপ মাফ হয়ে যায় পাপ মিটে যায় অজু করে দুয়া পড়লে আল্লাহ তালা তাকে জান্নাত দেন এ মর্মে আল্লাহ তালা বলেন হে গণ যখন তোমরা সলাতের ইচ্ছা করবে তখন তোমরা তোমাদের মুখকে ধুয়ে নাও তোমাদের দুই হাত ধুয়ে নাও কোনোই পর্যন্ত তোমরা তোমাদের মাথাকে মাসা করো তোমাদের পা ধুয়ে নাও টাকনো পর্যন্ত এটা আল্লাহর আদেশ আল্লাহ তালা সলাত আদায়ের পূর্বে এইভাবে উজু করার জন্য বলেছেন এতে আল্লাহ তালার সন্তুষ্টি রয়েছে উসমান রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন মা মিন ইমরিন যে কোনো মানুষ তাহাজর সলাতুল মাকতুবা ফরজ সলাত তার কাছে চলে এসেছে কোন জায়গায় আছে এই সময় ফরজ সলাতের সময় হয়ে গেছে ফাই হুসেন অজু আহা সে যদি তার সুন্দর করে অজু করে সুন্দর অজু মানে প্রত্যেক অঙ্গকে তিনবার করে ধৌত করে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিন্তু তিনবার পানি দেওয়া বুঝি জি না তিনবার পানি দেওয়া নয় প্রত্যেক অঙ্গকে তিনবার করে ধৌত করতে হবে এটা হলো বিধান ভালো করে সুন্দরভাবে একটা অঙ্ক ধুয়ে ফেলেছি যেমন কবজি পর্যন্ত দুই হাত এরপরে আবার পানি দিয়ে এই দুই অংশ ধৌত করব তার নাম দ্বিতীয়বার ধোয়া আবার পানি দিয়ে আমরা এ অংশ ভালো করে ধৌত করব তার নাম তৃতীয়বার ধোয়া এটাই হচ্ছে সুন্দর অজু সমন্বিত দর্শক মণ্ডলী এখানে অজুর ব্যাপারে আমাদের একটা বিধান থাকা ভালো সেটা হলো এই আমরা অনেক সময় শুনি যে অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয়ে যায় এ কথা ঠিক নয় অজু করার পরে নখ কাটলে অজু নষ্ট হয়ে যায় এ কথা ঠিক নয় অজু করার পরে মহিলাদের মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয়ে যায় এ কথা ঠিক নয় অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয়ে যায় এ কথা ঠিক নয় আপনার শরীরের সাথে লেগে না থাক এটাই জরুরি কিন্তু অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয়ে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি মানুষ না বুঝে না জেনে যদি এমনিতেই কুকুর বাড়িতে পালন করে তাহলে প্রতিদিন তার দুই কেরাত নেকি কমে যাবে ও একটা অপবিত্র প্রাণী সম্মানিত দর্শক মণ্ডলী মানুষ যদি ঘেরা গোসলখানাতে গোসল করে স্বামী স্ত্রী মিলে গোসল করে গোসলের যে অজু আছে সুন্দর করে অজু করবে পা দুইটি বাকি রাখবে এটা হলো ফরজ গোসলের অজু সব অঙ্গগুলোই ঠিক অজুর মতো করেই ধৌত করবে পা দুইটি বাকি রাখবে এরপরে সে তিন অঞ্জলি পানি মাথায় ঢেলে দিবে এরপরে সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিবে বা অজু করার পরে সে মাথায় ঝর্ণা ছেড়ে দিয়ে ধৌত গোসল করতে পারে শরীর ধৌত করতে পারে বলছিলাম যে এখন পরনে তার কাপড় নেই গোসল করার পরে আর একটা কাপড় পরিধান করে সলাত আদায় করলো এরপরেও তার অজু নষ্ট হবে না হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু নষ্ট হয় না এগুলি অজু ভঙ্গের কারণ নয় পেশাব করলে পায়খানা করলে বায়ু আসলে ঘুমিয়ে গেলে এসব কিছুতে অজু নষ্ট হয় একজন মানুষ বিবেক হারিয়ে ফেললে পাগল হয়ে গেলে এসব কারণে অজু নষ্ট হয় এগুলো একটা পুরাতন ভুল প্রথা কুসংস্কার এটা চলে আসছে আমাদের মাঝে আমরা এটাতে মনে করি যে এইসব কারণে মনে হয় অজু নষ্ট হয়ে যায় জি না বলছিলাম রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তির সামনে যদি ফরজ সলাতের সময় চলে আসে সে যদি সুন্দর করে অজু করে তারপরে সলাত আদায় করে তার রুকুকে সুন্দরভাবে আদায় করে এবং বিনয়ের সাথে করে ভয় ভীতি নিয়ে আল্লাহ তালা বলছেন কাদাফলাহাল মেনুন লেদিনহম ফি সলাতেহিম খাসেউন যে ব্যক্তি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করলো সেই সফল হলো আল্লাহর নবী এখানে বলছেন যে ব্যক্তি সুন্দর করে অজু করলো এবং খুব ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সলাত আদায় করল তার রুকুকে পূর্ণ করল সম্মানিত দর্শক মণ্ডলী রুকুর কথা এখানে কেন আল্লাহর নবী বলছেন যে সবচেয়ে খারাপ চোর হচ্ছে সলাত চোর আসো সারেক সবচেয়ে অপছন্দ চোর হচ্ছে বা নোংরা চোর হচ্ছে সলাৎ চোর সাহাবিগুন বলছেন কেই ফায়াসরকুসলাদ মানুষ কিভাবে সলাদ চুরি করতে পারে আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বলছেন যে মাল্লা মৃত্যু রুকু আলসুজুদা যে ব্যক্তি রুকু এবং দেখে ঠিক মতো আদায় করে না সেই হচ্ছে সলাৎ চোর রুকুকে পূর্ণভাবে আদায় না করলে তাকে আল্লাহর নবী সলাৎ চোর বলে উল্লেখ করেছেন একজন মানুষ মসজিদে এসে কাজ সলাৎ আদায় করে আল্লাহর রাসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন যে তুমি সাল্লাত আদায় করো তুমি করনি লোকটি আবার দূরে কাজ সাল্লাত আদায় করে রাসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন যে তুমি সলাত আদায় করো তুমি করনি লোকটি আবার দূরে কাজ সাল্লাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন যে তুমি সলাত আদায় করো তুমি করনি অথচ নগদ তিন তিনবার লোকটি সলাত আদায় করেছে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ রসুল যদি বলতেন হ্যাঁ তুমি সলাত আদায় করেছ তবে খুব একটা সুন্দর হয়নি তাহলে বোঝা যেত যে কিছু নেকি হলো কিন্তু আল্লাহ রসুল বলছেন যে তুমি সলাত আদায় করো তুমি করোই নি তার মানে তার রুকু সিজদায় ঠিক ছিল না আল্লাহর নবী বলছেন ওই মানুষের সলাতের কোনো প্রয়োজন নেই যে মানুষ একেবারে পিঠে লম্বা হাড়কে সোজা করে রুকু না করলো সে সলাত আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আল্লাহর নবী এখানে বলছেন যে সুন্দর করে অজু করলো ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো সুন্দর করে রুকু করল আল্লাহর নবী বলছেন যে কানাত কাফরাতান মিনা জুনুবে তাহলে এই সলাত আর এই জু তার পাপের জন্য কাফারা হয়ে যাবে তার সব পাপ মুছে যাবে যদি ও বড় গুণা না করে থাকে সম্মানিত দর্শক মন্ডলী বড় গুণা অজু করে ক্ষমা হয় না সলাত আদায় করে ক্ষমা হয় না তাহাজুদ পড়ে ক্ষমা হয় না হজ করে ক্ষমা হয় না কোনো এবাদতের মাধ্যমে বড় পাপ ক্ষমা হবে না আল্লাহ রসুল বলেছেন মনসামা রামাজানা ইমান হেতে সাবান গফের আল্লাহ মাতাকাদ্দামিন জাম্বিহি কেউ যদি ইমান সহকারে নেকির আশায় রামাজান মাসের শ্যাম পালন করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে এ কথার অর্থ এই নয় যে তার বড় পাপ ক্ষমা হয়ে যাবে বড় পাপ এবাদাত করে ক্ষমা হয় না বড় পাপও দুই ভাগে বিভক্ত একগুলো মানুষের সাথে জড়িত আর একগুলো আল্লাহর সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপ তৌবা করলে অনুতপ্ত সহকারে আল্লাহর নিকটে কেঁদে বললে আল্লাহ ক্ষমা করবেন বলবেন যে আল্লাহ আমি বুঝতে পারিনি আমার বয়স পঞ্চাশ বছর কোনোদিন সলাত আদায় করিনি আমি অনুতপ্ত সহকারে বলছি তুমি আমাকে মাফ করো সলাৎ না পড়া হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ এটা অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে সুদ খাওয়া নেহায়ত অন্যায় পাপ আল্লাহ রসুল বলছেন যে মায়া কোনো দীর্হাম রে বাম আসাদ্দমিন সিদ্ধাতি ও সালাসিনে জিনিয়ে কে যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আল্লাহ রসুল বলছেন যে সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে সুদ খাওয়া মহাপাপ এর পরেও যদি মানুষ আল্লাহর দরবারে অনতপ্ত হয়ে বলে আল্লাহ আমার ভুল হয়েছে আজ থেকে সুদের যত লেনদেন আছে সব আমি বন্ধ করছি তুমি আমাকে মাফ করো আস্তাক ফিরল্লাহতবিলাইহে আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তোমার কাছে ফিরে যেতে চাই এই বলে যদি তোবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে মানুষ যদি কাবিরে গুনা থেকে বেঁচে থাকে তাহলে সুন্দর করে অজু করার পরে সুন্দর করে রুকু করে সলাত আদায় করলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে আমরা কাবিরা গুনা থেকে বেঁচে থেকে সুন্দর করে অজু করে সলাত আদায় করি যাতে করে আল্লাহ তালা আমাদের অতীতের পাপকে ক্ষমা করবেন এবং তাদের আমরা সম্মান লাভ করব আল্লাহ আমাদের তৌফিক দান করুক সমন্বিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হলো হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি পার্সেন্ট তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয়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 মেরে ফেলতে হবে লাখো ভাবিকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে লাখো দুলাভাইকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে অন্যায় লে লিপ্ত হয়েছে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই এর পরেও কেউ জানে না গভীর রাতে উঠে সুন্দর করে অজু করে দুরেকাত সলাত আদায় করে আল্লাহর দরবারে বলছে আমি অনুতপ্ত হয়ে তোমার দরবারে বলছি আমি আর কোনোদিন এই পাপ করব না আল্লাহ তুমি আমাকে মাফ করো ইনশাল্লাহ তার এই পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু বড় পাপ যেটা আবার মানুষের সাথে জড়িত সেটা তোবা করে ক্ষমা হয় না সম্মানিত দর্শক মন্ডলী পিতে বড় ছেলেকে জমি লিখে দিয়েছেন ছোট ছেলেকে দেননি মেয়েকে দেননি এটা হলো হক নষ্ট পাপ তোবা করে এই পাপ ক্ষমা হবে না জমি ফেরত দিতে হবে সবাকে সম পরিমাণে দিতে হবে নাহলে ফেরত নিতে হবে একজন কষাই প্রত্যেক দাঁড়িতে একশো করে গোস্ত কম দেয় তোবা করে এই পাপ ক্ষমা হবে না যত মানুষকে গোস্ত কম দিয়েছে সবাকে টাকা ফেরত দিতে হবে আমার আপনার জমি আছে জমি চাষ করেছি নিজের জমি আলু চাষ করেছি বড় আলু বাজারে বস্তার মুখে রেখে মাত্র পাঁচ টাকা ঠগে বিক্রি করেছি তোবা করে পাপ ক্ষমা হবে না মানুষের গিবাদ করে পরনিন্দা করে এই পাপ ক্ষমা হবে না এগুলো হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ যার সাথে হয়েছে তার কাছে ক্ষমা নিতে হবে আমরা এখানে একটা পরামর্শ দিতে পারি সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি তাদেরকে খুঁজে না পাই তাহলে করণীয় কি তো তাদের নামে কিছু দান খায়রাত করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই বলে যে আল্লাহ আমি সেই লোকটিকে পেলে আমি তার কাছে হাত ধরে ক্ষমা নিতাম আমি এই কর্য টাকা তার কাছে পরিশোধ করতাম কিন্তু তাকে তো পাচ্ছি না খুঁজে পাওয়ার কোনো পরিবেশ পরিস্থিতিও দেখতে পাচ্ছি না তো তার নামে টাকাটা দান করে দিলাম তুমি আমাকে মাফ করে এরকম একটা পথ অবলম্বন করলে মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ বলছিলাম সুন্দর করে অজু করলে সুন্দর করে রকু করলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে উসমান রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম সুন্দর করে অজু করলেন সব অঙ্গগুলি তিনবার করে ধৌত করলেন এরপরে বললেন মান্তাওয়াজা অজুই হাজা কেউ যদি আমার এই অজুর মতো করে সুন্দর করে অজু করে অসল্লা রাকাতায়ন দূরে কাত সলাত আদায় করে লাম ইহাদ্দিস নাফসাহু ফিহিমা মনে মনে কোনো কথা না বলে গোফের আল্লাহ মা তাকাদ্দামা মিনজাম্বিহি তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে সম্মানিত দর্শক মন্ডলী দুই রেখাত সলাত আদায় করব সুন্দর করে উজু করে কিন্তু মনে মনে কথা বলবো না এটা না হলে খুব ভালো হতো এটা তো খুব কঠিন হয়ে গেল নইলে তো সব পপ ক্ষমা হয়ে যেত জান্নাত পেয়ে যেতাম দেখুন পরের হাদিস দেখুন এইরূপী ওকবাইবিনা আমের আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন যে কোনো মুসলমান যখন সুন্দর করে উজু করে ওয়াইসল্লি কাতায়ন দুই রেখাত সলাত আদায় করে মোকবেলান আলাইহেমাবে কালবেহি ওয়াজেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই পাপ মোছনের উদ্দেশ্যে মনে মনে কথা না বলে দুরেকাত সলাত আদায় করে ওয়াজাবাত লাহুল জান্না তার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে সে জান্নাত পাবেই ইনশাল্লাহ হাদিস তো বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই হাদিসের সারমর্ম কিভাবে বুঝব আমরা তো আল্লাহ আকবর বলে সলাদ শুরু করলে একেবারে কোথায় সারা দুনিয়া মাথায় চলে আসে আর শয়তান বলে এই স্মরণ করো সেই স্মরণ করো এই কথা সেই কথা দূরেকার যে সলাৎ আদায় করছি এটাই ভুলে গেছি কখন কোন সুরাই চলে গেছি এটাই মনে নেই যদি আল্লাহ রসুল বলছেন যে শয়তান যদি এরকম তোমাকে সলাতের মধ্যে এই সেই বলে তাহলে তুমি বাম দিকে এভাবে তিনবার থুথু নিক্ষেপ করবে আর বলবে নাউজুবিল্লাহমিন জালিক আমি এ থেকে পরিত্রাণ চাচ্ছি এই শয়তানের কুমন্ত্রণা থেকে পরিত্রাণ চাচ্ছি আমরা এটাও করব। চেষ্টা করব। শয়তান আল্লাহ আকবর বলার পরপরই ও এসে শুরু করে উদকুর কাদা উদকুর কাদা উদকুর কাজা এ তুমি এটা স্মরণ করো এটা স্মরণ করো এটা স্মরণ করো এক পর্যায়ে দেখা যায় যে মুসাল্লি ভুলে গেছে কয়েকাত পড়েছে কি বলেছে এই জন্য আল্লাহর নবী বলছেন কেউ যদি সুন্দর করে উজু করে দুই রেখাত সলাত আদায় করে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে মনে মনে কথা না বলে একমাত্র আল্লাহর ভয় নিয়ে সলাত আদায় করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে আল্লাহ তুমি এই হাদিসের প্রতি আমাদেরকে অন্তর থেকে আমল করার তৌফিক দান করো অমা তৌফিক ইল্লা বিল্লাহ তোমার শক্তি ছাড়া আসলে আমাদের কোনো শক্তি নেই আল্লাহ রসুল যে এই সুবিধার কথা বললেন তুমি আমাদেরকে এই সুবিধা ভোগ করার একটু সুযোগ দাও আমরা যেন সুন্দর করে অজু করে আমাদের পাপ মোচনের জন্য মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুরেকাত সলাত আদায় করতে পারি উমার রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াতা ওয়াদ্দাও ফা ইহসেন লজুয়া অ ইসবেগ লজুয়া যে কোনো মুসলমান নারী পুরুষ যদি সুন্দর করে অজু করে তারপরে এই দোয়াটি পড়ে আমরা জানি সুন্দর অজু কাকে বলে আমরা এখানে জানি যে কোনো পুরুষ নারী সম অধিকার আছে এখানে সমাজে নারীদের সম অধিকার নেই ওটা নারীদের ভুল আল্লাহ আল্লাহতালা নারীদেরকে বাড়িতে থাকতে বলেছেন তিনি বলেছেন যে তোমরা বাড়ির বস্তু পাঁচক্ত সলাত আদায় করো শ্যাম পালন করো জাকাত প্রদান করো আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো জান্নাত তোমাদের আছে আল্লাহ রাসুল বলেছেন যে নারীরা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে একটা পাঁচক্ত সলাত আদায় করবে রামাজান মাসের শ্যাম পালন করবে স্বামীকে মান্য করবে লজ্জা স্থানকে হেফাজত রাখবে এই চারটে জিনিস করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এই হাদিসও ওই কথাটাই এসেছে উমার রাজিয়াল্লাহ তালানহ বলছেন আল্লাহ নবী বলেছেন যে কোনো পুরুষ যে কোনো নারী যদি সুন্দর করে উজু করে তারপরে বলে লা তাহলে সে প্রবেশ করবে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে হাদিস বোখারে মুসলিমের সম্মানিত দর্শক মন্ডলী সুন্দর করে উজু করার পরে বলবে আশাহাদ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই ওয়াহাদাহুল্লাহ শরিক আল্লাহ তিনি এক তার কোনো শরিক নেই ওয়াশাহাদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল মোহাম্মদ তার দাস তার বান্দা এই বলে যদি সাক্ষ্য দেয় যদি চ আমাদের দেশের মানুষ বুঝে না যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এ কথার অর্থ কি এটা আমরা আমাদের দেশের মানুষ অনেকেই বুঝি নেন এ কথার অর্থ হলো এই যে এক আল্লাহ তহিদ তার একাত্মতা তার কোনো প্রকার সেরেক করা যাবে না যদি কবরের নিকটে মাথা নত করি কবরের কাছে কিছু দান করি যদি জন্মদিবস পালন করি মৃত্যু দিবস পালন করি যদি কোনো দিবস পালন করি যদি পহিলা বৈশাখে গাছের নিচে গিয়ে পান্তা ভাত খায় বট গাছের নিচে এগুলো যদি করি তাহলে আল্লাহর একাত্মতার সাক্ষী টিকবে না এটা আমরা বুঝি না ওটা সৌদি আরবের লোক বুঝেছিল সেই কালে যখন আল্লাহ নবী বলেছিলেন যে লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তখন তারা বুঝেছিল হায় হায় এ কি বলে তিনশো ষাট জন মাহবুদ লাত আছে মানাত আছে হবল আছে অনেক আছে এরা আমাদের সহযোগ বলে কি এত আশ্চর্য কথা বলে আজাল আল আলহাতা ইলাহন হয় ইনহাদ আল ওজাব এতগুলি মাবুদকে একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্য তারা এটা বুঝেছিল যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এ কথার অর্থ কি এ কথার অর্থ হলো কোনো প্রকার সেরেক করা যাবে না মানুষের কবরে এভাবে ফুল চাপানো যাবে না এটা সেরেক রাসুলের আনুগত্য কেটে যাবে মানুষ বুঝেই না যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহ রসুল এ কথার সারমর্ম কি এ কথার সারমর্ম হলো আল্লাহর রাসুলের নীতি ছাড়া ইবাদত করা যাবে না একমাত্র দুরুদে ইব্রাহিম ছাড়া আর সাল্লাহ আলহ আসাল্লাম ছাড়া পৃথিবীর কোনো দুরুদি চলবে না মানুষের বানানো আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়েদেনা মাওলানা নাবিয়ানা মোহাম্মদ এগুলো কিছুই চলবে না অনেক আছে বলছিলাম যে মানুষ যদি সুন্দর করে অজু করার পরে বলে আশহাদু আল্লাহ ইলাহা লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ পেয়ে যাবে যে কোনো দরজা সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি অন্তর থেকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এভাবে সুন্দর করে অজু করে এই দোয়া বলতে সক্ষম আল্লাহ আমাদের তৌফিক দান করুক তিরমিজি শরীফের হাদিসে এ অংশে আর বেশি করা হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে তৌবাকারীর অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দাও আমরা যে অজু করলাম আমরা যখন সলাত আদায় করবো আমরা পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে ফিরে যাই তোমার দরবারে তৌবা করি তোমার কাছে মাপ চাই অতএব তুমি আমাদেরকে তৌবাকারীর অন্তর্ভুক্ত করে দাও তুমি আমাদেরকে পবিত্র ব্যক্তির অন্তর্ভুক্ত করে দাও সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই অংশটুকুই বলবো এটা সুন্দর হবে না আমাদের দেশে কিন্তু অনেকেই অজুর শেষে শুধু এটুকু বলি আল্লাহ মাজাল্লিমিনা তাওয়াবিন অজাল্লিমিনাল মোতা তাহেরিন জি না এটুকু ঠিক হবে না আগের অংশের জন্য জান্নাতের সব দরজা খোলা আর পরের অংশের জন্য নেকি হবে কি নেকি হবে এটা আল্লাহ রসুল বলেননি যদি আপনি ওই দোয়াটা পড়েন তাহলে আপনার জান্নাতের সব দরজা খোলা শাহাদাতের যে মান রয়েছে তা আর কোনো দোয়াতে মান নেই সম্মানিত দর্শক মণ্ডলী অবশ্যই আমরা অজু করার পরে এই দোয়াটি পড়ব এই দোয়াটা পড়ে আল্লাহ রসুল যেই মর্যাদা উল্লেখ করেছেন সেই মর্যাদা আমরা প্রাণপণে পাওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমরা যেন অজু শেষে এই দোয়া পড়ে এই মর্যাদা লাভ করতে পারি তোমার দরবারে এ দাবি এ দাওয়া এ দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সুহানাক আল্লাহমদিকা আশাহদাল্লাহ ইলাহ ইল্লান্তা আস্তাক ফেরক অতুবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অর্থ ব্যবস্থা হলো না কেউ ক্ষতিগ্রস্ত হবে আর না কেউ ক্ষতিগ্রস্ত করবে সুস্পষ্ট বিনিময় নীতি এমন ব্যবসা ইসলাম হারাম করেছে যে ব্যবসাতে ধোকাবাজি আছেন সুদমুক্ত বাণিজ্য নীতি আল্লাহ এবং তার রাসুল সুদকে হারাম ঘোষণা করেছে হারাম ঘোষণা হওয়ার পরে যে পুনরায় সুদ খেতে শুরু করবে তারা হবে চিরস্থায়ী জাহান্নামবাসী একটি সুসম্পন্ন অর্থনীতি ইসলামের নীতি একটা সুন্দর ব্যবস্থা না অত্যাচারী হবে আর না অত্যাচারিত হবে জানুন বৈধ উপায়ে অর্থ উপার্জনের বিভিন্ন বিধিবিধান দেখুন ইসলামী অর্থনীতি প্রতি সোমবার বুধবার